এখন একটা বিয়ের কথা আগে ঘোষণা করা হচ্ছে তো আপনার জানেন বিয়ের সম্পর্কে আমি একটু বয়ান করে থাকি এখন আমি বয়ান তেমন করতে পারবো না মুক্তার কিছু কথা বলবো আমি আর দু তিন দিন ধরে অসুস্থ আসতে পারবো এটা আপনার করছি আমরা এখনকার তো রোগ দেখা যায় না ব্লাড প্রেশার কেমন দেখবেন আজকালকার রোগ দেখা যায় না অনেক কষ্ট করে আর বিবাদর কথা এখানে বলা হয়েছে একটা কারণ তো মুক্তার কথা বলতেছি বিবাহ আল্লাহ শরিয়াতে ইবাদত আল্লাহ রসুল এটাকে জবরদস্ত সুন্দর ঘোষণা বিবাহ ছাড়া তারা জেন্দিকে যাপন করতে চায় তাদের বিরুদ্ধে বলবে ওরা আমাদের আমার তরিকার উপর নেই তরিকার বাইরে নতুন তাদেরকে নিজের তরিকা থেকে আহ করে এত বড় ইবাদত এবং এর দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ লিপ্ত এই ইবাদতের মধ্যে কোন গুণা মিশানো যাবে না কোন গুণা মিশানো যাবে না গান বাদ্য না অডিও ভিডিও না মহিলাদের যুবকদের বেপর্দা দেখা দেখা দেখা না অপব্যয় অপচয় গেট সাজানো এই ধরনের যত গোনা না অবৈধ দাবি ছেলে দাবি করে না অনেক সময় আমার একশো মেহমান আছে খারাপ একশো মেহমান ডাকাতি করে খেলা খেয়ে গেল হাতিকে চোর বলা হয় না ডাকাত বলা হয় বিশ্বাস মেয়ের বাপের উপরে কোন চাপ সৃষ্টি না হয় মেয়ের বাপের পনেরো বিশ বছর অনেক কষ্ট এই জন্য বিয়ের সময় যদি আপনি এর দাবি করে আপনার বোঝা তৈরি করেন তো সমস্ত গোনা থেকে এটাকে মুক্ত রাখতে হবে মেন কথা তাহলে আল্লাহ তালা ওই বিবাহে বরকত দিবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে মহাপত সৃষ্টি করে দিবেন এবং তাদেরকে নেক আওলাদ দিবেন যারা দুনিয়াকে অনেক কিছু দিবেন আর যদি গোড়ায় গলত হয় গুণা করা হয় ছবি তোলা হয় অবৈধ দাবি দেওয়া করা হয় তো এই স্বামী স্ত্রী আল্লাহ রহমত পাবে বিবাহ টিকবে কেনা সন্দেহ আছে না ওই মহিলার জেন্দিগি থাকবে কেনা আর এদিকে সব দরকার কি ওঠা থাকো তো রহমত পাইতে হলে এটা ব্যবস্থা এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বিভাগ মজলিসে তিনটা আয় করবে তিনটার মধ্যে তাকুয়া তাকুয়া তাকুয়া আল্লাহ ভগবান আল্লাহ উপর ওনার দ্বিতীয় কথা হল ছাত্র ছাত্রী নির্বাচনের ব্যাপারে সরিয়াতে ভিত্তি বানাইছে তিন তারিখ এটাকে যারা প্রাধান্য দিবে তারা কামিয়ে আসবে আর যারা মাওকে প্রাধান্য দিবে সেটা খ্রিস্টানদের তরিকা যারা সাম্রাজ্যকে আদান করিলেন এহুদেদের তরিকা খানদানকে প্রাধান্য দিলেন মন্ত্রী মেয়ে বিগুলো আমার সম্মান পাবে এটা মুক্তি বিদ্যুতের তরিকা এরা কামিয়া হবে শান্তি পাবে দিনদারি ঠিক রাখার পরে ওইগুলো সেকেন্ডারি পর্যায়ে পাওয়া গেলে ভালো না পাওয়া গেলে ভালো হাজারো লোক কালো মেয়েকে নিয়ে সুখে জীবন কাটাইতেছে আর লাখো লোক ওই সুন্দর মেয়েকে নিয়ে কালো মহিলাকে নিয়ে সুখের জীবন কাটাইতেছে আর অনেক লোক সুন্দরী মহিলাকে নিয়ে দোজকে বাদ করছে কেন কি তারা জানবো দেয় তাদের বৃত্তি হল দিনদারি বাকিগুলো দিচ্ছি না পাওয়া গেলে ভালো না পাওয়া গেলে ভালো সব তিন নম্বর লেনদেন শরিয়াতের লেনদেনের ব্যাপারে বুনিয়াদি কথা হলো খরচ কম হয়েছে এই জন্য শরিয়াতে মেয়ের বাপকে খরচের দায়িত্বই দেয় ছেলের সাথে দু চারজন লোক থাকলে ওরকম মেহমান তো সারা বছরই আসে এটা কোনো খরচের মধ্যে না খরচের দায়িত্ব দিতে ছেলেকে কি দায়িত্ব দিতে ফেরত দুটা দায়িত্ব সামর্থ্য অনুযায়ী মোহর দিবে এটা নগদ দেওয়া জরুরি না পর্যায় করে দিল আর একটা আছে নগদ করতে হয় সেটা হল পলিমা তারা জানে না তারা বলে ভাত হিন্দু আদি পরিবেশ এই দুটা খবর শেষ যে বহর দিবে যেটা পাঁচশো টাকার কম হইতে পারবে দশ গ্রাম তোমাদের হাতে মেয়ে যদি তৌফিক থাকে আলহামদুলিল্লাহ যেটা হবে ওটা দিতে হবে যদি কেউ দেওয়ার নিয়ত না রাখে মোনাফে হোক ভাষারের ময়দানে জেনাকারীদের কাতারে তো মোহ আর হল অলিমা অলিমাটা সরিয়াতে কোনো বলে না যে বিরিয়ানি খাওয়াইতে হবে তার যা তৌফিক আছে তার তৌফিক তাহলে ভুল খাওয়া গরু কেনার তো অভিজ্ঞ নেই হাসি খাওয়া হাসি কেনার তো অভিজ্ঞ নেই মুরগি খাওয়া মুরগি কেনার তো অভিজ্ঞ নেই একটা কিন্তু মিষ্টি খাওয়ায় মিষ্টি কেনার তো অভিজ্ঞ নেই কিন্তু বিস্কুট খাওয়ায় কি হয়ে গেল এই দুটা ফরজ আছে এই দুটা ফরজ আছে মোহন আর কি অলিমা প্রভাবটা আস্তে আস্তে দিলেও চলবে পথটা একটু তাড়াতাড়ি দিতে বিয়ের পরে যত সাতটাই করা যায় এই জন্য সরিয়াতে আমরা যারা করি ব্যাগ বোঝাই করে একটা ইয়ানে বড় পক্ষ থেকে আমরা ফর্জিও বানাই নিয়ে আসি আমার বন্ধু মিলাই নেন মেয়ের পক্ষ মিলাই নেয় একবার বাড়িতে বয়ে আসবে আবার বাড়ি লয়ে যাবে যদি চৌদশ বাণিজ্য মেলা কোনটা ইসলামে এই ধরনের লৌকিকতার কোন স্থান নেই এই ধরনের লৌকিকতার কোন স্থান সরিয়ে দেওয়া গেল মেয়ের নামে কি মেয়েরা কি লেখা রাখে নাকি কাপড় পড়াই রাখে বিশ বছর পনেরো বছর পর কাপড় পরাই রাখে এই কাপড় নিয়ে যাবে যখন তাদের বিক্রি হয়ে গেল এখন তারা বুঝবে তাহলে এগুলো কবুল মানে কি কবুল মানে ওই মেয়ের খানা ওই মেয়ের লেবাস ওই মেয়ের জন্য আলাদা একটা রুম ওই মেয়ের মানবিক চাহিদা আরো যা হক আমার ইসলামী বিবাহ বইটা দেখে নেবে এবং তাকে দিনদারি শিক্ষা দেওয়া কবলের মধ্যে সব কবল মধ্যে কি আছে সব বিয়ের আগ পর্যন্ত বাপে শিখাইবে বিয়ের পরে স্বামী শিখাইবে ছেলে পেলে যখন আলে হবে তো ছেলে পেলেও মাকে শিখাবে শিখানোর জন্য তিনটা ব্যবস্থা রাখতে হবে পয়লা বাপ মা শিখাবে তারপরে সাবে শিখবে তারপরে ছেলেপেলে যখন শিখবে ছেলেপেলে শিখবে তো বলতেছিলাম এই যে ব্যাগ একটা লয়ে আসে পুরো গভীর বলে নেই তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কেকে দিল এর একটা বৃত্তি বানায় শোনালো সারা লোকই কথা আত্মীয় বন্ধু দিল থেকে হাদিয়া না ঘুষ হ্যাঁ? বিয়ের সময় দিল আত্মীয় স্বজন ছেলেকে বা মেয়েকে এটা আপনার কি মনে করেন হাদিয়া মনে করেন না ঘুষ মনে করেন হ্যাঁ? হাদিয়া হাদিয়ার সুন্দর কি হ্যাঁ? গোপনে দেওয়া হাদিয়ার সুন্দর গোপনে দেওয়া কিন্তু জানাজানি করে দেওয়া হবে হাতিয়ার কোথায় থাকলো লৌকিকতা ইসলামে নেই ইসলামে কোন লৌকিকতা লৌকিকতা আর এক মোনাফিক তাহলে গ্যাস ভরে আনবে এটাও নেই আত্মীয় স্বজনরা প্রচার করে দিবে এটাও যদি কারো দিতে হয় সে গোপনে দিল বিয়ের সময় দেওয়ার দরকার নেই বিয়ে হয়ে গেল সারা বছর তাই যখন তরুণ হবে গোপনে পৌঁছে গোপনে পৌঁছে দেবে প্রচার করা যাবে কোথায় ছিলাম কোথায় আমরা আজাদ কি এমনি রাজা ঘটেছে হ্যাঁ? সব ভালো বিয়ের মধ্যে যা হয় সাড়ে পনেরোটা হিন্দুয়ারি তরিকা হিন্দুয়ারি তরিকা এগুলো মুসলমানদের বিবাহ এর জন্য এই দুটা খরচ অলিমা আর মোহর আর কোন খরচ স্বামীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে অলঙ্কার দিতে হবে কোনো দায়িত্ব দিলে দিবে না দিলে না দিবে মেয়ের বাবার টপিক থাকলে মনে চাইলে দিবে না দিলে না দিবে কোন পক্ষের লেনদেনের ব্যাপারে কোন শর্ত করা না যায় সম্পূর্ণ না যায় যে বিয়েগুলো বলছেন তারা অবসর করানোর তৌফিক থাকলে মনে চাইলে দিবে তৌফিক নেই না তা মনে চায় না দিবে না শর্ত করা হবে ঘোষণা করা হবে প্রচার করা হবে এই প্রচার লৌকিকতা লৌকিকতা আমাদেরকে শেষ করে এই আমি যখন এয়ার কমান্ডার কামাল সাহেবের বড় ছেলের বিয়ে পড়াইলাম তো ছেলে এখন আমেরিকা থাকে আমার আগে বলেছি খালি হাতে সম্পূর্ণ খালি হাতে আসবে ওটাও সাথে বন্ধে আসবে বিয়ে হবে নিয়ে যাইবা নিয়ে যাওয়ার পর যা লাগে যখন যা লাগে তারা এরা করছে তারা এরা করছে এবং লৌকিকতা উর্ধে উঠতে পারে যদিও দুটো পক্ষ ইংরেজি শিক্ষিত ইংরেজি শিক্ষিত হওয়ার পরও তারা এই কোরবানি করতে পারছে কোনো লৌকিকতা করে এই জন্য জরুরি এই সমস্ত মুনাফাকি না করে আমরা লৌকিকতাকে কোথাও পরিহার করি শরীরের যাবতীয় দুটা লেনদেন আর কোন লেনদেন আর একটা বলার প্রথা দেয়ের থেকে যখন এজেন আনা হয় ছেলে পক্ষে সাক্ষী যায় আর এক বহুদা ছেলে পক্ষে সাক্ষী যায় কি করবে পর্দার কারণে সামনে যেতে পারবে না ওদিক দিয়ে মেয়ে চুপ থাকলেও রাজি হাসলেও রাজি কানলেও রাজি সাক্ষী রাখে কি সাক্ষী দিবে একটু পদ্মার কারণে সামনে পারবে আর মেয়ে হয়তো হাসি অনুমতি দেওয়ার পরে হাসল বা কানল বা চুপ থাকলো বা সম্মতি দিল সবটাই সম্মতি তাহলে একটা সম্মতি না যে না আমি এখানে রাজি নেই এই একটা বাজার যা আছে সব সম্মতি ছেলে কখন থেকে গেল কি শুনবেন চুপ করবেন তাহলে এটাকে আবার আমার দুটো উকিল বাপ বানায় একটা আমি বাবা বলছি উকিল বাপ নামে কোন জন্তু করিয়া দেবে চিড়িয়াখানায় কি জন্তু এটা এবং মেয়ে সেই উকিল বাপের সাথে দেখা সাক্ষাৎ করে বাপ চেষ্টা করার পর ব্যক্ত প্রকার খরম করে দিতে কিছু রুটি মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপে প্রস্তাব দিবে চাকায় দিবে তাদের পর্দা লাগে না মেয়ের ভাই দেবে এমন যে কোনো একদম দিলে হয়ে গেল উকিল বাপ কি জিনিস গলত তারপরে বিবাহের জন্য বাবা মার বিবাহ যায় যদি কেউ পারে তো সওয়ালের মতো সাত দিনের সাত দিনে যায় তো পারে তো শুক্রবারে করবে আল্লাহ জমিনের যে কোনো জায়গায় যায় যদি কেউ পারে তো মসজিদে করবে আর তিনোটা মিলাবে সওয়াল শুক্রবার মসজিদ সব জিনিস না দুটা মিলাইবে শুক্রবার আর বস্তু না একটা মিলাইবে শুক্রবার হলো পাঁচটা হলো একটা একটা সময় হলো শুক্রবার একটা স্তরে থাকবে কিন্তু স্তর বাইরে যাবে না বিবাহ কিন্তু হয়ে যাবে কিন্তু সে কোনো ডিভিশন পাইল না ডিভিশন পাওয়া বিধবা পড়ার জন্য কোন মৌলবী ডাকা জরুরি না ছেলে মেয়ে যদি প্রস্তাব দেয় আর একজনে কবুল করে যে কোনো একজন প্রস্তাব দেবে আর একজনে কবুল করবে দুইজন পুরুষ সাক্ষী তো একজন পুরুষ সাক্ষী দুইজন মহিলা সাক্ষী এটা শুনল বিবাহ হয়ে গেছে ডাকা হয় কিন্তু দোয়া করানোর জন্য কথা শোনার জন্য বয়ান শোনার জন্য কোনো জরুরি নাই এবার বিবাহ হয়ে যাবে বিবাহের পরে যাদের এলাকায় বিবাহ হয় মেয়ের এলাকায় বিবাহ হলে তাদের দায়িত্ব কিন্তু বা হয় কোনো কারণে ছেলের এলাকায় যদি বিবাহ হয় ছেলের দায়িত্ব কিন্তু বা চাকরি করা এবং নগদ একটা দোয়া দেওয়া তার এলাকা তারাকাল্লাহ আলেকা এই দোয়াটা দেওয়া এটা আমার কাছে অনেকে উঠে একটা সালাম দেয় পরে উচিত করে ব্যবহার তরিকা কোথায় আছে সালাম সালাম পর সাক্ষাতের সময় আর বেদায়ের সময় বিয়ের পরে একটা সালাম আর কোথায় দেখছি যে রাস্তাতে দাঁড়ায় ওখানে লম্বা লম্বা সালাম দিয়ে দিতে আর কোনো সালাম সালাম নেই এই দোয়া দিবে এরপরে আসবে বিবাহ হয়ে গেল আমি বাইরে বলছি স্বামী তৎপর থাকবে স্ত্রীর হক আদায় করার জন্য নিজেরটা উসুল করার জন্য স্ত্রী তৎপর থাকবে স্বামীর হক আদায় করার জন্য নিজের হক উসুল করার জন্য কেউ তৎপর থাকবে না নিজের হক উসুল করার তৎপর থাকা এটা ইহুদি খ্রিস্টানদের অগ্রদূত এনজিওদের তালিম তাদের তালিম হ্যাঁ। আমি স্বামী আমার বিবির খাতে আমি বাপ আমার স্বামী আমার খাতে আমি পীর আমার মুরিদদের খাতে আমি শিক্ষক আমার ছাত্রদের সাথে তাদের হাত নিয়ে আমার চিন্তা করতে হবে তারা আমারটা বললো কিনা এই মাথা ব্যথা আমার তাদের কত বুঝে আসছে ইসলামী তরিকা প্রত্যেকে অন্যের হক আদায় করার জন্য তৎপর থাকে এতে সকলে হক আদায় হয়ে যাবে কোন ঝগড়া হবে না মহাপত বাড়বে সকলের হক কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আজকাল কত নারা লাগানো হচ্ছে প্রতিদিন মেয়েরা মিছিল বের করছে কর্মজীবী নারীরা তখন মিছিল করা হোক হ্যাঁ সমিতি করা হোক অ্যাসোসিয়েশন করা হোক কোনোদিন হক আদায় হবে হক আদায় করতে ইসলাম আসতে অন্য ভাগ আদায় করবে অন্য তার হক আদায় করবে এটা হল ইসলামী কথা বুনিয়াদি কথা এটা তো হকা দেয় তো এই হকের আমি এখন ব্যাখ্যা করলাম না এটা বিভিন্ন কিতাবে পাওয়া যাবে কি কি হক আছে আমার লেখা ইসলামিক বিবাহ ওখানে আংশিক আসছে পুরোপুরি আসে না কাজ করে দেখে নেওয়া যাবে স্বামী স্ত্রীর ব্যাপারে কি কি করবে স্ত্রীর স্বামীর জন্য কি কি করবে তারপরে কথা হলো তারা ছেলে মেয়ের বাপ ছেলেওয়ালা মনে করবে যে আমার একটা মেয়ে বাড়ল নিজের মেয়েকে যেভাবে বলছি সেটাও গড়ে দিতে হবে ছেলেওয়ালা মনে করবে যে আমার একটা ছেলে বাড়ল নিজের ছেলেকে যেভাবে বলছি সেটাকে গড়ে দিতে হবে এই মনে করবে একজন ছেলে পাইলো একজন মেয়ে পাইল এবার এই অর্থ আমাদের বাপেরটা বাতিল হয়ে গেছে বাপেরটা তো বাপের ছেলে আছে হ্যাঁ যে মনে করবে আমি একটা ছেলে পেয়েছি মনে করলে কি ফায়দা হবে আপন থেকে দ্বন্দ্ব কলহ হয় সব শেষ দ্বন্দ্ব কলহ শেষ সবাই সবাইকে তৈরি করে দেবে রেডিমেড পাওয়ার আশা করবে তৈরি করে দেবে আর সর্বশেষ কথা এই খোদার রাস্তা যদি কোনো সময় তাদের ভিতরে বিরোধ হয় কোন আলেম থেকে মাসালা জেনে দিবে যে বিরোধের ক্ষেত্রে কি করণীয় আমাদের সমাজে বিরোধ হলে বিরোধ হলে রাগ হবে রাগ হয়ে তার সঙ্গে যে তিনটা গুলি ছিল তিনটা মেরেছে দিয়ে এখন ছেলে পেলে কান্নাকাটি করতেছে দুটি পর্দা রান্না চলে গেছে খানা খেয়ে দিবে হ্যাঁ সংসার খেয়ে গুছাবে সবাই গালাগালি করতেছে ছেলে পেলে গালাগালি করতেছে এখন সে প্রেশারের রুগী হয়ে গেছে হাত ফেল করে মারা গেছে কাজেই বিরোধ হলে তালাক না যায় হারাম রাগের মাথায় তালাক হারাম একসাথে তিন তালাক হারাম বিন সমস্যায় তালাক হারাম তবে সব তালাক করবে দেওয়া হারাম আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তালা এটাকে হারাম করে দিচ্ছে কথা বলতেন নাই কিন্তু দিলে কি হবে মনে যাবে কাজে আপনাকে যারা বিবাহ করবে তাকে এই তালাকের মাত্রা জানতে হবে অনেকে কয়েকটা সন্তানের পিতা হয়ে এখনো পর্যন্ত জানে না আগে জানতে হতো বিয়ের আগে আগে তো জানে নাই আরো গজবের কথা এতগুলো সন্তানের বাপ হয়ে গেলে এখনো জানল না যে কাজটা করতে হবে এই কাজটা জানতে হবে না হ্যাঁ তালাক দেওয়ার জন্য অনেক শক্ত হবে তার কাজটা ইস্তফা হয়ে আসতে হবে তফিয়াত বিচারালা হ্যাঁ শাসন দুই পক্ষে সালিশ সব পারে আসছে তারপর যদি ফত আসেন তো অনেক ফত ফত আসেন দায়ের যখন আপনার রাগ উঠছে তখন তো আসবে দেরি করতে হবে রাগ ওঠার পরে স্বামী নিজ থেকে পার হবে স্ত্রীর কাছে যাবে না ওই সময় পর্যন্ত দেরি করতে হবে ততদিনের আগে হতো তারা না পড়াশোনা ব্যবস্থা কতদিন দেরি করতে হবে তারপরে ঠান্ডা মাথায় দিতে আসবে তার একসাথে চলবে তারপরে সবার জন্য বর্তমানে বললাম ইশারা করলাম ব্যাখ্যা এখন তোমার সময় নেই যদি খোদার আকাশটা বিরোধ হয় তাহলে এটা আলেমদের থেকে জানতে হবে কি করবে রাগ হইলে আবার তারা কি দিলাম চরম মূর্খতা আল্লাহ তালা এই মূর্খতা থেকে আমাদের হেফাজত করে তো বিয়ের আমার লম্বা বায়ের হয়ে থাকে আমি মুক্তার কিছু কথা বললাম এখন সুস্থ হবে সুস্থর পরে হ্যাঁ? মোটামুটি ওনাদের মধ্যে যিনি মেয়ের বাবা তিনি জামিয়া রহমানের শিক্ষক মহাদিস এবং আমার ভাইরা আর ছেলেদের উনিও আবার ছাত্র এখন জামিয়া রহমানের শিক্ষক বাবা যিনি আছেন উনি আছেন আলেন পড়ায় তো ফ্যামিলি আলহামদুলিল্লাহ পরিবার ওনাদের জন্য বয়ের কোনো দরকার ছিল না কিন্তু পক্ষে কি আলেম বয়ের তার পক্ষে যেটা অনেক ভাই এখানে আছে তারা বয়সটা শুনবে কি হবে মুখস্থ হয়ে যাবে তারা যখন তবলিকে যাবে বিভিন্ন যাবে আমার কথাগুলো যদি আছে আমার কথা না আমি তো হারেন কথা কাজ করলাম আল্লাহ আল্লাহ বলা আপনাদের মাধ্যমে কথাগুলো সমাজে ছড়াই সমাজে বুঝুক ইসলামী বিবাহ কি জিনিস আমার পর্দা নিয়ে আছে এই জন্য কথাগুলো বলা হলো তা না হলে এই ক্ষেত্রে দরকার ছিল না এখন আমি খুদ্া দিচ্ছি খুদ্া করে বিবাহ করে দেওয়া হবে এবং মোহনের আলোচনা হয়ে গেছে মোহনের খাতেন মোহনের খাতেন মানে হল দেড়শো তুলা রূপার যে দাম অলঙ্কার নয় কিন্তু রূপার টুকরা পাওয়া যায় না অলঙ্কার বানানো হয়নি এক তোলার দাম এখন কত তারা জানা আছে অলকা ছাড়াবে এমনি রূপা এর এক তোলা দাম কত হ্যাঁ কত দেড়শো না সর্বোচ্চ দেড়শো টাকা কম হতে পারে এক তোলা রূপার দাম কত অলঙ্কার না কিন্তু উপার্জন ইয়ে, না কি বলে যেটা দিয়ে অলঙ্কার বানায় দেড়শো টাকার উপরে না না মার্কেট তোমার মার্কেট করে দেড়শো বাজার মূল্য দেড়শো টাকা যদি ইয়ে হয় তিরিশ হাজার হয় হ্যাঁ হ্যাঁ দুশো টাকা তো হলে তিরিশ হাজার হয় তো দেড়শো তাহলে আরো কম হবে মোটামুটি বিশের থেকে তিরিশের মধ্যে বাইশ হাজার পাঁচশো এটাকে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 وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له رجاء أقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مرونا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة فقال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي أو كما قال رسول الله صلى الله عليه وسلم তিনটা আয়াত করছেন আল্লাহ রসুল তিনটা আয়াত করছেন শেষের আয়াতের মধ্যে ফুল কৌলান সহি কথা বলুন সুতামানা কথা বলুন يصلح لكم أعمالكم আল্লাহ তোমাদের আমলকে কবল করে নেবেন ইসলিহি মানে সংশোধন করা কিন্তু এই অর্থ তফসির আল্লাহ লেখে নেই আল্লাহ রসুল থেকে যে অর্থ কবল করে নেবেন আল্লাহ নিজেই সুপারিশ করতেন তুমি তাকে বিবাহ করতেছ আবার বাদ দিয়ে আমার কুদরতি বন্টনের কারণে তুই পাইছি আমি মহলা হুকুম দিচ্ছি এই আমার এই বান্ধবের সাথে উত্তম ব্যবহার করি সে কমজোর তুমি শক্তিশালী শক্তি দেখায় হবে আমার শক্তি তোমার থেকে বেশি শক্তি দেখায় হবে আল্লাহ নিজের সুপারিশ করে পুলিশ কমিশনার যদি আপনাকে সুপারিশ করে তুমি যারা বিয়ে করতো আমার মেয়ের বান্ধব খেয়াল রেখে কি করবে না আল্লাহ বলতেছে আর শুধু হুন্দা হুন্দাবি না কোন পক্ষ সোচা মারা কথা বলবে সুন্দর কথা বলবে একটা নষ্টের যদি আল্লাহর মানে কোনো বলবা না দুনিয়ার সাথে যে দাম্পত্য জিন্দগি জান্নাতের জিন্দগি এর বিনিময়ে আল্লাহ তার আমলের মধ্যে গলতি থাকলেও আল্লাহ আমলকে কবল করবে অভিধান যে তফসিল করা যায় সে উল্টা তফসিল করে কবুল করবেন আল্লাহ এখন বাবায় প্রস্তাব করতেছেন আপনি তো ইজাজত দিয়েছেন পরে সাথে এটাও লিখ করবেন যে দেশ তো লাভ হবে বলেন আমি আমার একমাত্র মেয়ে আমাদুল্লাহ তৈরিবাকে মহানের হাতেমি অর্থাৎ দেড়শো তলার মোহরের আমাদের আপনার হিসাবে বিবাহ দিলাম আমি কবুল করিলাম জোরে বলতে বুঝছেন দোয়াতে بارك الله لك بارك الله عليك وجمع بينكما في خير তিনি হলো মেয়ের ছেলে আছে আব্বা উনি একজন আলেম মানুষ দুটো পক্ষে আলেম সুহান আল্লাহ اللهم صل وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما আমরা চেষ্টা করেছি আল্লাহ তোমার হুকুম মোতাবেক তোমার হাবিব সাল্লাহ তরিকা মোতাবেক আল্লাহ এই বিবাহ সম্পন্ন করতে আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ এর কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে আল্লাহ ভুল করে দাও আল্লাহ এই বিবাহের ভিতরে বরকত না বের করে দাও আল্লাহ খায়রা বরকত না করে দাও এই দম্পতিদের মধ্যে আল্লাহ জীবন বিবাহ সৃষ্টি করে দাও আল্লাহ আপনি বলে দাও তোমার হাবিব বলেছেন একজন আর একজনের দিকে মহাপ্রতি দৃষ্টিতে তাকাইলে আল্লাহ খুশি হয়ে তাদের বরকত না দিল আল্লাহ সেরকম পরিবেশ তুমি আজীবন বজায় রাখা তো আল্লাহ তাদেরকে বস্তিত করো যাতে তারা দুনিয়াকে আল্লাহ মানুষদেরকে হেদায়তের রাস্তা দেখাইতে পারে জান্নাতের রাস্তা দেখাইতে পারে ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন যা কিছু এই বিবাহগুলোকে আমরা করবো উভয় মতো করবো প্রত্যেকটা কাজ যাতে তোমার হুকুম মোতাবেক তোমার হাবিবের সুন্দর মোতাবেক হয় সেটাকে আমাদের প্রাধান্য দেওয়ার কবিতা তার লৌকিকতা থেকে আল্লাহ হিন্দুয়ানি রক্তম থেকে আল্লাহ আমাদেরকে দেশে দেখার আল্লাহ তুমি যে আদেশ দিয়েছ শুধু কৌলাল সুন্দর কথা বলবে নীল মহব্বতের কথা বলবে মারা কথা বলবে না আল্লাহ তাকে তোমার আমল করার আল্লাহ তুমি এটি হুকুম করেছ আমার বান্ধীর সাথে ভালো ব্যবহার করো আমি আমার বান্ধীকে একটু কম আকল দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ তোমার স্বার্থই করেছে এটা আল্লাহ আমরা তাদেরকে মাফ করে তোমার হুকুমকে পড়া করার জন্য যা কিছু করার দরকার আমাদেরকে সেই গভীর সকলকে দান করে আল্লাহ যে যুবকদের এখনো বিবাহ হয় নাই তাদেরকে তোমার তরিকা মোতাবেক তোমার হাবিবের সুন্দর মোতাবেক বিবাহ করা আল্লাহ তাদের সকলকে নেক বিবি নসিব তোমার হাবিব বলেছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হল নেক বিবি তাহলে আমরা আমাদের মেয়েটাকে নেক হিসেবে করতে পারি আমরা বিবাহ করার সময় নেক বিবিকে প্রাধান্য দিই এই তৌফিক আমাদেরকে আল্লাহ আমাদের ছেলে পেলেদেরকে আমাদের চোখের ঠান্ডাক বানায় দাও আজীবন আল্লাহ তোমার আনুগত্য করে তোমার হাবিবের আনুগত্য করে হ্যাঁ বাপ্তার আনুগত্য করে দিনের ক্ষেত্রে লেগে থাকে এরপর আল আওলাদ ছেলে মেয়ে আমাদের আল্লাহ মোহাম্মদ আমাদের সকলের যে কর্তব্য পড়া করে দেওয়া যে পরিশানি আছে সমস্যা আছে আল্লাহ সকলের সমস্যা সম্পর্কে আল্লাহ তুমি জ্ঞাত আছো সকলের সব সমস্যা আল্লাহ তুমি আল্লাহ দূর করে দাও আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কাফেরদের দূর থেকে নাজাদ আল্লাহ এদেরকে খারাপ বরকতের দেশ বানায় কোরআন সুন্নার দেশ বানায় আল্লাহ এই ফেতনার জমানায় আমাদের সকলকে ইমানের মানে কায়েম থাকার তো আল্লাহ খ্রিস্টানদের আদর্শে আমরা আদর্শ আদর্শ গ্রহণ না করি আল্লাহ হাবিবের আদর্শকে প্রাধান্য দিতে পারি এই হিম্মত তৌফিক আমাদেরকে দান প্রত্যেকটা কাজে তোমার হাবিবের সুন্দরকে সামনে রাখতে পারি আমাদের মনের ছায় খাতকে প্রণালী করতে পারি এই তৌফিক আমাদেরকে দান হে আল্লাহ আমাদের সকলকে যখন তোমার দরবার দেওয়ার সময় হবে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين